আবু মুসা আশারি রাজিল্লাহ তালান হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই কামেল হতে পেরেছে কিন্তু স্ত্রীলোকের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফিরাউনের পত্নী আসিয়া ছাড়া অন্য কেউ কামেল হতে পারেননি স্ত্রীলোকদের মধ্যে আয়েশার মর্যাদাও তেমন খাদ্যের মধ্যে যেমন শাড়িদের মর্যাদা